বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাপ্ত কাফের বেঈমান বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাপ্ত কাফের বেঈমান বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাঁপত কাফের বেঈমান মুসলমান ও হো মুসলমান মুসলমান ও মুসলমান বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাপ্ত কাফের ও বেঈমান মুসলমান ও হো মুসলমান মুসলমান ও হো মুসলমান হালকা শরীর ছিন্ন ভূষণ হাতে ভাঙ্গা তলোয়ার রঘুপতির দরবারে যে ছেড়েছিল হুঙ্কার হালকা শরীর ছিন্ন ভূষণ হাতে ভাঙ্গা তলোয়ার ভূমপতির দরবারে যে ছেড়েছিল হুঙ্কার হালকা শরীর ছিন্ন ভূষণ হাতে ভাঙ্গা তলোয়ার রুমপতির দরবারে যে ছেড়েছিল হুঙ্কার হুঙ্কারেতে কেঁপে বলে হুঙ্কারেতে কেঁপে বলে এরাই কি ওই মুসলমান যাদের কথা শুনলে কাঁপত কাফের ও বেঈমান মুসলমান ও হো মুসলমান মুসলমান ও হো মুসলমান বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাঁপত কাফের ও বেঈমান মুসলমান ও হো মুসলমান মুসলমান ও হো মুসলমান রণাঙ্গনে যাদের তরে নেমেছিল ফেরেস্তা শত শহীদ হয়েও কভু ছাড়েনি কো আস্থা রণাঙ্গনে যাদের তরে নেমেছিল ফেরেস্তা শত শহীদ হয়েও কভু ছাড়েনি কো আস্থা রণাঙ্গনে যাদের তরে নেমেছিল ফেরেস্তা শত শহীদ হয়েও কভু ছাড়েনি কো আস্থা মুসলমানের তাকবীরেতে মুসলমানের তাকবীরেতে ধ্বংস হলো না ফরমান যাদের কথা শুনলে কাঁপত কাফের ও বেঈমান মুসলমান ও হো মুসলমান মুসলমান ও হো মুসলমান বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাপ্ত কাফের ও বেঈমান বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান যাদের কথা শুনলে কাঁপত কাফের ও বেঈমান মুসলমান وہ ہو مسلمان مسلمان وہ ہو مسلمان مسلمان وہ ہو مسلمان مسلمان وہ ہو مسلمان مسلمان وہ ہو مسلمان مسلمان وہ ہو مسلمان مسلمان او ہو مسلمان